আলী আল্লাহ বারিক আলী আল্লাহ ফাকরাবুল আলমিন কোরআন করিমের সুরান নূরে সাদ করেছেন এই বিবাহ সম্পর্কে যে তোমরা বিবাহ দিয়ে দাও অন্যদের যারা অভাবী যারা নিজে থেকে সক্ষম নয় বিবাহ করতে তাদের বিবাহ করার ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করো ভাইরা আমার আমার বিষয়বস্তু হচ্ছে সন্তান সন্ততির লালন পালন সম্পর্কে এই লালন পালনের ক্ষেত্রে মনে রাখবেন যে প্রথম পদক্ষেপ হচ্ছে যে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার সাবালক হওয়ার পরে বিবাহ করার চেষ্টা করেন এবং যেসব মেয়েরা রয়েছে সাবালিকা হয়েছে তাদের বিবাহ দিয়ে দেওয়ার চেষ্টা করেন যেসব অভাবী পুরুষরা রয়েছে সচ্ছলতা না থাকার কারণে বিবাহ শাদী করতে পারছে না তাদের বিবাহ শাদী করার ক্ষেত্রে সহযোগিতা করেন আল্লাহ ফাকরবুল আলমিন সুনানুর এসাদ করেছেন ওয়ান কেহুল আয়ামা মিনকুম তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদের বিবাহ দিয়ে দাও হেন আমিন এবাদিকুম ইমা ইকুম তোমাদের দাস এবং দাসীদের থেকে যারা সৎ ভালো যারা জীবন যাপন করতে চায় তাদেরও বিবাহ সাদী করিয়ে দাও তাদের বিবাহে তোমরা সাহায্য সহযোগিতা করো এবং মনে রাখবে যে বিবাহ করলে তোমাদের ওপর দায়িত্বভার চেপে যাচ্ছে বলেই এই আশঙ্কা করবে না যে আমি কোথা থেকে চালাবো কি খাবো কি করব। আল্লাহ পাক ওয়াদা করেছেন এই এখন ফোকারা ইগনি হিমুল্লাহ মিন ফাবলে যদি তারা অভাবী থাকে যদি তারা দরিদ্র হয় তাহলে আল্লাহ পাক তার অনুগ্রহপূর্বক তাদেরকে সচ্ছল করে দেবেন অভাব মুক্ত করে দেবেন সাহাবাই কেরামদের মধ্যে থেকে ইবিন মাসুদ রাজি আল্লাহ তালাহ থেকে একটি বর্ণনা রয়েছে যে কেউ যদি সচ্ছল হতে চায় আর্থিক দিক থেকে তাহলে সে যেন বিবাহ করে কারণ আল্লাহ পাক বলেছেন যে তারা ইয়াকুনু ফোকারা তারা যদি অভাবী হয় তারা যদি দরিদ্র হয় ইগনি হিমুল্লাহ মিনফাদলে তাদেরকে আল্লাহ পাক তার অনুগ্রহে সচ্ছল করে দেবেন অভাবমুক্ত করে দেবেন সুতরাং বিবাহের পূর্বে সচ্ছল হওয়ার আশা আকাঙ্ক্ষা করা আসলে ঠিক হবে না কারণ আল্লাহ ফাকরবুল আলম বিবাহ করতে বলেছেন এবং এই আশঙ্কা যাতে না করে কেউ সেই জন্য তাদেরকে ওয়াদা করেছেন যে তোমরা যদি অভাবী হও তাহলে তোমাদের অভাব আল্লাহ পাক দূর করে দেবেন সম্মানিত ভাইরা বিবাহ সাদীর ক্ষেত্রে ছেলে মেয়েদের লালন পালনের বিষয়ে আপনি বিবাহর ক্ষেত্রে তাড়াতাড়ি করবেন বিলম্ব করবেন না নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বিবাহ করার জন্য উৎসাহিত করেছেন যুবকদেরকে সেই বখারির হাদিস নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলছেন ইয়া মা সারা শাবাব হে যুবকদের দলেরা ইয়া মা সারা শাবাব মানিস্তাতা আমিন কুমল বা তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি বিবাহের ক্ষমতা রাখে বিবাহের ক্ষমতা কোন ক্ষমতা বিবাহের জন্য দুইটি ক্ষমতার প্রয়োজন রয়েছে এই দুইটি অর্থ এখানে নিতে হবে যার যৌন ক্ষমতা পুরুষত্বের ক্ষমতার সাথে আর্থিক ক্ষমতা রয়েছে কোনো মেয়েকে নিয়ে আসার জন্য মোহর দিতে পারবে এবং সেই মেয়েকে নিয়ে এসে তাকে বসবাসের স্থান দিতে পারবে জায়গা দিতে পারবে নবী করিম সাল্লাম বলছেন ইয়া মাশারা সাবাব হে যুবকদের দলেরা তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি বিবাহের সামর্থ্য রাখে ফালিয়াতা জওয়াজ সে যেন অবশ্যই বিবাহ করে এই ক্ষেত্রে যেন তাড়াতাড়ি করে এবং বিবাহকে সম্পূর্ণ করে কারণ বিবাহ করলে কি হবে ফাইন্নাহ আগাদলিল বাসার ও অলিল ফারুজ বিবাহ করলে দৃষ্টি অবনমিত হয়ে যায় দৃষ্টি নিচে থাকে এদিক সেদিকে তাকাবার ইচ্ছা হয় না কামনা বাসনা হয় না সুতরাং এই চোখের ব্যবিচার থেকে চোখের গোনা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন আর ও আহসানুল ফার্জ এবং স্থানের হেফাজতকারী হবে এই বিবাহ স্থানের সুরক্ষা করতে আপনাকে সাহায্য করবে যদি আপনি সচেষ্ট হন সুতরাং বিবাহতে এই উপকারিতা রয়েছে তাড়াতাড়ি বিবাহ করলে লজ্জাস্থান হারাম থেকে বেঁচে থাকবে এবং চোখের পাপ থেকে আপনি বেঁচে থাকতে পারবেন অমাল্লামিয়াস্তাতে আর কেউ যদি বিবাহ করার সামর্থ্য না রাখে অর্থাৎ তার যৌন ক্ষমতা তো আছে কিন্তু আর্থিক সচ্ছলতা নেই বলেই জায়গা দিতে পারবে না নিয়ে এসে সেই মেয়েকে মোহরের ব্যবস্থা নেই সুতরাং কোনো মেয়ে সে পাচ্ছে না অমাল্লাম ইয়াস্তাতে ফালিহ বিশ্বম সে যেন রোজা রাখে শ্যাম পালন করে তার যৌন ক্ষমতাকে দমন রাখবে সেই যৌন ক্ষমতাকে নিজের কন্ট্রোলে রাখবে যাতে করে পাপে লিপ্ত হওয়ার আশঙ্কা বেড়ে না যায় ফাইন্নাহুল্লাহ যাউন কারণ সিয়াম পালন করলে সিয়াম মানুষের যৌন ক্ষমতাকে চেপে রাখে বা চূর্ণ করে রাখে সুতরাং আল্লাহ পাক রব্বুল আলমিনের বিধান হচ্ছে যে বেশি বেশি শ্যাম পালন করবে রোজা রাখবে ওই যুবকরা যারা এখনো বিবাহ শাদী করতে পারেনি অথবা বিবাহ করলে নিজের কাছে পরিবার রাখতে পারে না প্রবাসী জীবনে দূরে একা থাকে আল্লাহ রব্বুল আলম যেন আমাদের ওম্মতে মুসলিমার যুবকদেরকে তাড়াতাড়ি বিবাহ করার তৌফিক দান করেন যুবতীদের জন্য ভালো স্বামীর জন্য আল্লাহ পাকে ব্যবস্থা করে দেন সম্মানিত ভাইরা বিবাহ সাদী যে তাড়াতাড়ি করতে হবে এই ক্ষেত্রে আলী রাজি আল্লাহ তালাহ নবী করিম সাল্লাহ আলিয়াল্লামের সামনে ছিলেন আলী রাজি আল্লাহ তালাহকে নবী করিম সাল্লাম বললেন ইয়া আলী সালাহ তু আখিরহা সোনানের হাদিস এবং হাদিসটি সাহি বলছেন হে আলী তিনটি বিষয়ে তুমি বিলম্ব করিও না সালাহ তু আখিরহা তিনটি ব্যাপারে তুমি দেরি করবে না বিলম্ব করবে না আল জানাজা তো এজা হাদারাত যদি জানাজা প্রস্তুত হয়ে চলে আসে তাড়াতাড়ি দাফন করে দেবে এমন নয় যে অমুক আসেনি তো অমুক আসেনি অমুক ছেলে আসেনি অমুক ভাই আসেনি সুতরাং আজকে না কালকে হবে এমন করে জানাজার ক্ষেত্রে বিলম্ব করিও না আর অসলা তো এজা আতাত আর যখন নামাজের সময় চলে আসবে নামাজের সময় উপস্থিত হয়েছে ফরজ নামাজের সময় বিলম্ব করে নামাজ পড়িও না বরং প্রথম অক্তে নামাজ আদায় করার চেষ্টা করো ওয়াল ইদা লাহা কুফুয়া এবং অবিবাহিত ব্যক্তি অবিবাহিত পুরুষ হোক অথবা অবিবাহিতা মেয়ে হোক যখন অবিবাহিতার জন্য তার উপযোগী জোড়া পেয়ে যাবে সঙ্গী বা সঙ্গিনী পেয়ে যাবে তখন তাড়াতাড়ি তার বিবাহ দিয়ে দাও এই ক্ষেত্রে বিলম্ব করিও না না এখন আমার মেয়ের ডিগ্রি পাস হয়নি আমার মেয়ে এখনও ডাক্তার হবে এই হবে সেই হবে তা হতে পারেনি আমার মেয়ের এখনও বয়স হয়নি আমার ছেলে এখনও কোনো কাজকর্মে লাগেনি আমি এখনও লেখাপড়া করব সেজন্য বিবাহ সাদীতে বিলম্ব করব। এই রকম অজুহাত না করে তাড়াতাড়ি করে বিবাহ সাদী করে নেবে বা করিয়ে দেবে বিলম্ব করবে না নবী করিম সাল্লা এই হাদিস তিরমিজ রয়েছে এবং হাদিসটি সাহিব সম্মানিত ভাতৃমণ্ডলী ছেলে মেয়েদের লালন পালন ক্ষেত্রে মনে রাখবেন যে এখন আসি সরাসরি ছেলে মেয়েদের লালন পালনের ক্ষেত্রে আমাদের যে পদক্ষেপগুলি হইতে হবে নবী করিম সাল্লাম বলেছেন কুল্লু মৌলুদ্দিন ইউলা আল ফিতরা প্রত্যেক শিশু ইসলামের ওপর জন্মায় সুতরাং যখন ফিতরাতে ইসলামের ওপর ইসলামের প্রকৃতির ওপর জন্ম হয়েছে যে কোনো ঘরেই তার জন্ম হোক না কেন তাহলে ওই ছেলেকে যদি আরও অতিরিক্ত আল্লাহ পাকের নাম আল্লাহ পাকের গুণাবলী শুনিয়ে দেওয়া হয় তাহলে এই ছেলে যে সৎ জীবনযাপন করবে এর আশা করা যেতে পারে যদি এর পেছনে সঠিক মেহনত হয় এবং সোজা রাস্তায় ওই ছেলেকে রাখা হয় ওই ছেলেকে বক্র পথে না নিয়ে যাওয়া হয় যেমন নবী করিম বলছেন ফা বাবাহ ইহাউদানি তার মাতা পিতা বাঁকা পথে নিয়ে গিয়ে যদি ইহুদি না বানিয়ে দেয় তাহলে সে ইসলামের প্রকৃতির ওপর থাকবে আও ইউনাসেরানি অথবা বাবা মা যদি খ্রিস্টান বানিয়ে দেয় তাহলে বিভ্রান্তির শিকার হইতে পারে আউমাজ্জেসানি অথবা অগ্নিপূজক বানিয়ে দেয় পত্তলিক বানিয়ে দেয় তাহলে বিভ্রান্তির শিকার হবে আর না হলে সেই ছেলে মেয়ে ইসলামের প্রকৃতির ওপর থাকবে যদি তার প্রকৃতিকে বিকৃত না করা হয় নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম তাহলে এই তাগিদ করেছেন যে যখনই পৃথিবীতে ছেলে ভূমিষ্ঠ হবে তখন তাকে আল্লাহ পাক রব্বুল আলমিনের একত্ব ওয়াহাদানিয়াতের কথা তার কানে পৌঁছিয়ে দাও এইভাবে ছেলে যখনই একটু চলাফেরা করতে পারছে খেতে পারছে হাতে ধরে তখন প্রথম যে শিক্ষাগুলি দিতে হবে নবী করিম সাল্লাহ আলী হোসাল্লাম এই শিক্ষাগুলি দিয়েছেন উম্মে সালামা রাজি আল্লাহ তালা আনহাকে নবী করিম সাল্লাহ আলী হোসাল্লাম বিবাহ করলেন তার বাড়িতে তার আগের স্বামীর এক ছেলে ছিল তার ঘটনা আপনাদের সামনে আমি বলছি যে সেই ছেলে নবী করিম সাল্লাহ আলী সাল্লামের পাত্রে খেতে বসেছে একই প্লেটে এবং খেতে বসে একবার ডান দিকে হাত মারছে একবার বাম দিকে হাত মারছে একবার সামনে একবার এই দিকে ওই দিকে এদিক ওদিক থেকে ভালো যেটা মনে হচ্ছে সেটাকে সে খাওয়ার চেষ্টা করছে এবং বিসমিল্লা যেহেতু জানে না সে হয়তো বলেনি সেই জন্য নবী করিম সাল্লাহ আলী হোসাল্লাম এই ছোট্ট শিশুকে খেতে কোনো রকম শিখেছে ওই ছেলেকে নবী করিম সাল্লাহ আলী হোসাল্লাম শিখাচ্ছেন ইয়া গোলাম সাম্মিল্লাহ হে বালক হে শিশু বিসমিল্লা বলে খাবার খাও আল্লাহর নাম নিয়ে খাবার খাও তাহলে প্রথম খাবারের ক্ষেত্রে ছেলে মেয়েকে ছোট্ট থেকে বিসমিল্লা বলতে হবে শিখাতে হবে ওয়াকুলবে ইয়ামি নেকা এবং ডান হাতে পানাহার করো ডান হাতে পানাহার শিখাতে হবে ওয়াকুল মিম্মা এলিকা তোমার সাইড থেকে খাও অন্য লোকের সামনে থেকে খেও না বেয়াদবি হবে অনেক আজকালকার শিক্ষিত মানুষরা বড় মানুষরা বাম হাতে পান করে ডান হাত ফ্রি হয়ে রয়েছে আর ফ্রি থাক আর না থাক ফ্রি করে নেন আপনি বাম হাতে চা খাচ্ছে বাম হাতে জুস পান করছে অথচ আল্লাহ পাক ডান হাত দিয়েছেন নবী করিম সাহা বলেছেন শয়তান বাম হাতে খায় সুতরাং হে মুসলিম বাম হাতে পানাহার করবে না ফাইনা শয়তান ইয়াকুল বেশিমালি ওয়াসরা মালি তুমি মুসলিম শয়তানের বিরোধিতা করো এবং ডান হাতকে ভালো কাজের ক্ষেত্রে ব্যবহার করো এইভাবে ছেলে মেয়েদের লালন পালন করতে হবে সম্মানিত ভাইরা এখানে আপনাদের সামান্য বিরতি দিচ্ছি তারপর আবার আমাদের বিষয়ের দিকে ফিরে আসছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন peace TV Bangla My name is Farid Zakir Naik. I am Zikra Naik. My name is Rushta Naik. You are the best of people, evolved for mankind, in telling what they like and forbidding what they love and believing in Allah. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنحون عن المنكر وتؤمنون بالله Surely my prayer, my sacrifice, my life, and my death are all for Allah, sustainer of the world. দেখুন চমৎকার শিশুরা কাল সন্ধ্যা সাতটায় আপন সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আদর্শ পরিবার কেমন হবে মানুষের কল্যাণের চেষ্টা করতে হবে মন্দ কাজের নিষেধ করো জান্নাত যাবার কি উপায় তাহাজুদ পড়ে মানুষ জান্নাত লাভ করতে পারে না পিতা মাতাকে উপেক্ষা করে সবচেয়ে বড় গুণা গণকের কাছে কিছু গিয়ে জিজ্ঞাসা দিবস পালন হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা আদর্শ পরিবার গড়তে হলে দেখুন পারিবারিক আদর্শ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সম্মানিত ভাতৃমণ্ডলী আপনাদের অনেক অনেক সুক্রিয়া যে আপনারা ধৈর্য ধরে আমার কথা শুনছেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আপনাদেরকে ভালো কথা শোনার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন আমাদের বিষয়ের দিকে আবার ফিরে আসছি বিষয়বস্তু হচ্ছে যে ছেলে মেয়েদের লালন পালন আমরা কি করে করব। ছেলে মেয়েদের লালন পালনের ক্ষেত্রে মনে রাখবেন যে ছেলেদেরকে সঠিক উপকারী জ্ঞান দান করতে হবে এলম দান করতে হবে উপকারী জ্ঞানের কথা নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন সুতরাং এই এমন জ্ঞান দিতে হবে এমন বিদ্যা শিখাতে হবে যেই বিদ্যা যেই জ্ঞান উপকারী হয় সে আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রতি বিশ্বাসের ক্ষেত্রে হোক ইবাদত বন্দীর ক্ষেত্রে হোক তারপরে আপনার আখলাখ চরিত্র গঠনের ক্ষেত্রে হোক পার্থিব জ্ঞান হাসিল করার ক্ষেত্রে হোক যেই জ্ঞান দ্বারা ইহকাল পরকালে সুখী হতে পারে এবং সে তার পরকালকে নষ্ট না করে পরকালকে ঠিক রেখে ইহকাল ঠিক রাখে ইহকালেও যেন ক্ষতিগ্রস্ত না হয় এই রকম জ্ঞানকে বলা হয় উপকারী জ্ঞান নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম দোয়া করতে বলেছেন এলম চাওয়ার ক্ষেত্রে বিদ্যা আল্লাহ ফাকরাবুল আলমের কাছ থেকে কামনা করার ক্ষেত্রে আল্লাহ ইন্নি আসালুকা ইলমান নাফিয়া হে আল্লাহ তোমার কাছে কামনা করি উপকারী জ্ঞান উপকারী বিদ্যা শিক্ষার জন্য নবী করিম সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করতে বলেছেন তাহলে ছেলে মেয়েদেরকে এমন জ্ঞান দেবেন যাতে চরিত্র গঠন হয় এবাদতবন্দিকে সুন্দর হয় আল্লাহর সাথে সম্পর্ক হয় এই ক্ষেত্রে আমরা আজকের যুগে অধিকাংশ লোকই ভুল করে থাকি আজকাল ছেলে মেয়েদেরকে আপনি ইংরেজি শিখাবেন আপনার গৌরবের শেষ নাই যে আমার ছেলে ইংরেজি বলতে পারে আমার ছেলে সে পশ্চিমা দেশে চলে গেছে এতে মনে করেন যে আপনার ছেলে জান্নাতে চলে গেছে মনে হচ্ছে কিন্তু আপনার ছেলে যে আল্লাহকেই চেনে না আপনার ছেলে আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞান রাখে না আপনার ছেলে ইমানের স্তম্ভ পিলার সম্পর্কে কোনো জ্ঞান রাখে না ইসলামের স্তম্ভ খুঁটিগুলি সম্পর্কে কোনো জ্ঞান রাখে না আপনার এই ক্ষেত্রে কোনো পরোয়া নেই বেপরোয়া মুসলিম আপনি তাহলে আপনি কখনো সৎ সন্তান তৈরিও করতে পারবেন না আল্লাহ পাক তৌফিক দেবেন না আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকেই তৌফিক দিয়ে থাকেন যারা তার রাস্তায় চেষ্টা করে সম্মানিত ভাইয়েরা আল্লাহ পাকের সাদ করেছেন ওয়াল্লাদিনা জাহা দুফিনা লানাহদি আন্নাহম সুবুলানা যারা আমার রাস্তায় প্রচেষ্টা চালাবে তাদেরকে আমার রাস্তা অবশ্যই দেখাবো আল্লাহ অবশ্যই রাস্তা দেখাবেন অবশ্যই আল্লাহ ফাকরবুল্লা আলমিন পথকে সুগম করে দেবেন কিন্তু এর জন্য সচেষ্ট হইতে হবে মেহনত করতে হবে আপনি এই ক্ষেত্রে মেহনত কোথায় করলেন আপনি তো মনে করেন যে আপনার স্বর্গ কোথায় পশ্চিমা দেশে স্বর্গ আপনার আপনার স্বর্গ কোথায় আপনার ছেলে ইংরেজি থ্রোলি বলতে পারে সেই জন্য আপনার স্বর্গ পেয়ে গেছেন কিন্তু আপনি তো ইসলাম শেখাবার কথা কখনো ভাবলেন না আপনি আপনার ছেলে জানুক আল্লাহকে এটির কোনো প্রয়োজন মনে করেন না বরং আপনিও জানেন না যে আল্লাহ ফাকরবুল আলম কোথায় সম্মানিত ভাতৃমণ্ডলী নবী করিম সাল্লাহ আলী সাল্লাম একজন সাহাবি সম্পর্কে জানতে পারলেন যে সেই সাহাবি তার দাসীকে অন্যায়ভাবে মেরেছে নবী করিম সাল্লাহ আলী সাল্লামের কাছে সেই সাহাবি অনতপ্ত লজ্জিত হইল এবং হয়ে বলল ইয়া রাসুল আল্লাহ সে মেয়েটিকে বালিকাটিকে আমি স্বাধীন করে দিই আমি আর তাকে দাসী হিসাবে রাখবো না আমার এই পাপের গনার কাফারা হয়ে যাবে আল্লাহাক আমাকে এর ওসিলাতে হয়তো মাফ করে দেবেন নবী করিম সাল্লাম বললেন যে থামো তাহলে আমি মেয়েটিকে পরীক্ষা করে দেখি সে মেয়েটির অবস্থা কেমন তার আল্লাহর সাথে সম্পর্ক আছে কিনা তার স্রষ্টাকে সে জানে কিনা এবং তার স্রষ্টার প্রতি তার বিশ্বাস আছে কিনা নবী করিম সাল্লাহ সাল্লাম সেই মেয়েটিকে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন সহি বুখারিতে এই হাদিস রয়েছে আইন আল্লাহ আল্লাহ পাক কোথায় আল্লাহ কোথায় এ কথা জিজ্ঞাসা করলেন রসুল উল্লাহ সাল্লাহ ইসলাম এক শ্রেণীর লোকেরা এই প্রশ্নকে অনর্থক মনে করে আর এক শ্রেণীর বিদাতপন্থীরা এই প্রশ্ন আল্লাহ কোথায় বলাকে চরম অপরাধ মনে করে গুমরাহি মনে করে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম গুমরাহি শিখিয়েছেন না হেদায়তের নূর নিয়ে এসেছিলেন হেদায়তের আলো নিয়ে এসেছিলেন তিনি সঠিক পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন না হলে আমরা অকুন্তুম আলা শাফা হফরাতি মিনান নারিফ আন কাজা মিনহা আল্লাপাক বলছেন তোমরা তো জাহান্নামের তটে চলে গিয়েছিলে জাহান্নামের গর্তের তোমরা কিনারাই পৌঁছে গিয়েছিলে ফান কাজা মিনহা আল্লাহাক তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করলেন আল্লাহাক উদ্ধার করেছেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন নবী করিম সাল্লাহ আলী সাল্লামকে দিয়ে আমাদেরকে জাহান্নামের কিনারা থেকে জাহান্নামের গর্ত পাশাপাশি চলে গেছিলাম সেখান থেকে উঠিয়ে নিয়েছেন সেই রাসুল সাল্লাহ আলী সাল্লাম অনার্থক কথা বলেছেন বা এমন কথা বলেছেন যেইটি আপনি বড়ই অপরাধ মনে করেন আশ্চর্য আপনার ভ্রান্ত আকিদার উপর আশ্চর্য লাগে আপনার এই ভ্রান্ত বিশ্বাসের উপর আশ্চর্য লাগে আপনাদের এক শ্রেণীর যাদেরকে জ্ঞানী মনে করেন তাদের ভ্রান্ত মতবাদের ওপর আল্লাহ ফাকরাবুল আলমিন যেন আমাদেরকে সঠিক ইসলামের ওপর কায়েম থাকার তৌফিক দান করেন সম্মানিত মুসলিম ভাইরা নবী করিম সাল্লাম জিজ্ঞাসা করলেন আল্লাহ কোথায় এর জবাব দিয়ে দিলে এই মেয়েটি যে মমেনা হবে তার নিশ্চয়তা দিয়েছেন রসুল্লাহ সাল্লাম মেয়েটি বলে উঠল ফিসামায়ে আল্লাহ আকাশের ওপরে রয়েছেন রসুল্লাহ জিজ্ঞাসা করলেন দ্বিতীয় প্রশ্ন মান আনা তাহলে আমি কে মেয়েটি বলল আন্তা রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আপনি আল্লাহর প্রেরিত রসুল সাল্লাহ আলী আসাল্লাম সম্মানিত ভাইরা নবী করিম সাল্লাম এই দুইটি প্রশ্ন করে একটি প্রশ্ন আল্লাহকে চেনার ক্ষেত্রে আর একটি প্রশ্ন রসুল্লাহ সাল্লামকে জানার ক্ষেত্রে যে আল্লাহকে জানে কিনা আর নবীকে জানে কিনা দুই প্রশ্নের সঠিক উত্তর পাওয়ায় বললেন যে আতে খা ফেনা এই মেয়েটিকে স্বাধীন করে দাও মুক্ত করে দাও দাসত্ব থেকে কারণ এই মেয়েটি ইমানদার মেয়ে তাহলে ইমান পরীক্ষা করার জন্য নবী করিম সাল্লা সাল্লাম এই প্রশ্ন করেছেন আপনিও অনেক সময় জানেন না হে মুসলিম ভাই ছেলে মেয়ের বাবা হয়েছেন নাতি নাতনি হয়ে গেছে আল্লাহ কোথায় তা জানেন না বরং এ প্রশ্ন আর এর উত্তরকে আপনি অপরাধ মনে করেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম এইভাবে ছেলে মেয়েদের লালন পালন করতে শিখিয়েছেন সম্মানিত ভাতৃমণ্ডলী সাল্লাম সম্পর্কে আপনার জ্ঞান নেই যে আপনি আল্লাহ রসুলকে রাসুল বললেন এর অর্থ কি আপনার কাছ থেকে দাবি কি আপনাকে একমাত্র তার আদর্শ মোতাবেক জীবন গড়ে তুলতে হবে আপনার আপনার পরিবারের আপনার ছেলে মেয়েদের এ কথা কি কোনোদিন আপনার ব্রেনে আসে যদি না আসে তাহলে আপনাকে সৎ সন্তান আল্লাহ পাক কি করে দেবেন সম্মানিত ভাতৃমণ্ডলী ছেলে মেয়েদের লালন পালনের ক্ষেত্রে মনে রাখবেন যে প্রথম যে শিক্ষা আমাদের ছেলে মেয়েদেরকে দিতে হবে তা মৌলিক আকিদার শিক্ষা দিতে হবে ইসলামের ইমানের যে ভিত্তিগুলি সেগুলি শিক্ষা দিতে হবে যার ওপর ইমান এবং ইসলাম প্রতিষ্ঠিত রয়েছে ওই ছেলে যদি এই ভিত্তিগুলি এই স্তম্ভগুলিকে ঠিক রাখে তাহলে তার ইমান এবং ইসলামের ঘর নির্মিত হবে আর না হইলে অন্য অন্য ভালো কাজ করে লাভ নেই সর্বনাশ হয়ে যাবে এই ঘর আর থাকবে না আল্লাহ পাক রব্বুল আলমিনের এই জমিনে সুতরাং ভাইরা আমাদেরকে ছেলে মেয়েদেরকে ইমানের পিলার কয়টি তা শিখাতে হবে ইসলামের স্তম্ভ কয়টি তা শিখাতে হবে এগুলি তাদেরকে বুঝিয়ে দিতে হবে এবং ইমানকে সতেজ করার জন্য নবী রসুলগণের ঘটনাবলী তাদের সামনে বর্ণনা করতে হবে যাতে করে ওই রকম বীর পুরুষ আপনার ছেলে তৈরি হয় সম্মানিত ভাতৃমণ্ডলী ছেলে মেয়েদের লালন পালনের ক্ষেত্রে যেমন আপনি উপকারী জ্ঞান দেবেন উপকারী জ্ঞান দুই রকম এক হচ্ছে ধর্মীয় জ্ঞান আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে আল্লাহ রসুল সম্পর্কে এই তিনটি মূলনীতি মনে রাখবেন উপকারী জ্ঞান হচ্ছে পার্থিব ক্ষেত্রে এমন জ্ঞান যে জ্ঞান দিয়ে সে দুনিয়ায় শক্তিশালী হতে পারে সে জাতিকে উপকৃত করতে পারে সে নিজেকে উপকৃত করতে পারে নিজের মাতা পিতা আত্মীয় স্বজন পরিবার বংশকে উপকৃত করতে পারে দেশকে সমৃদ্ধ করতে পারে দেশের সেবা করতে পারে সম্মানিত ভাইরা এইভাবে আপনি পার্থিব জ্ঞান দেবেন পার্থিব ক্ষেত্রে এমন জ্ঞান দেবেন না যে যেই জ্ঞান শিখে সে পাপে লিপ্ত হবে যেই জ্ঞান শিখার পরে সেই ব্যক্তি বিভ্রান্তির শিকার হয়ে গেল এমন ক্ষেত্রে এমন শিক্ষা ক্ষেত্রে এমন শিক্ষা অঙ্গনে তাকে পাঠাবেন না যেখানে গেলে সে নিজেই তার ইসলামের যেটুকু লেবাস পোশাক ছিল সেইটুকু খুলে ফেলে দিয়ে উলঙ্গ হয়ে চলে আসবে ইসলাম ইমান থেকে এমন জায়গায় কখন আপনি পাঠাবেন না সতর্ক হবেন বড়ই আক্ষেপের বিষয় যে আজকে অনেকেই নিজে মুসলিম দেশে থেকে বা প্রাচ্যের থেকে সে প্রাচ্য থেকে পাশ্চাত্যে ছেলেকে নয় ছেলেকে পাঠায় সে বিষয়টিতে একটি বিষয় রয়েছে সেখানে সে নিরাপদ থাকবে কিনা তার ইমানের দিক থেকে তার ইসলামের দিক থেকে তার চরিত্রের দিক থেকে মেয়েকে যুবতী মেয়েকে একা এখান থেকে দশ হাজার কিলোমিটার দূরে পাশ্চাত্য সভ্যতায় যেখানে নারী পুরুষ একাকার হয়ে গেছে যেখানে এমন অবস্থা যেখানে আল্লাহ পাকরাবুল আলমিন ভালো জানেন যে কি যে অবস্থা সেখানকার সেখানে আপনার এই যুবতী মেয়েকে কি করে আপনি ধাক্কা দিয়ে পাঠিয়ে দিলেন যাও পড়াশোনা করে তুমি খুব উচ্চ শিক্ষা লাভ করে এসো আল্লাহ পাক আপনার মতো এই রকম লোকদেরকে হৃদায়ত যেন দান করেন আল্লাহ পাক তার আগে আমাদের যেন ইমান আমলের হেফাজত করেন আল্লাহ পাক আমাদেরকে সৎকর্মশীল হওয়ার যেন তৌফিক দান করেন সম্মানিত ভাইরা ছেলে মেয়েদেরকে এমন শিক্ষা দেবেন যেই শিক্ষা তার পরজগৎকে সুন্দর রেখে ইহ জগৎকে সুন্দর করে পরজগতের হেফাজত করে সেটাকে ঠিক রেখে লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে পৃথিবীতে আল্লাহ পাক তার জন্য যা কিছু দিয়েছেন সেটা যেন ভুলে না যায় সেখান থেকেও সে গ্রহণ করে নিজেকে উপকৃত করতে পারে আর নিজের পরিবার পরিজনকে উপকৃত করতে পারে এবং মানুষের যে হক তার উপর রয়েছে সেই হকগুলি আদায় করতে পারে সম্মানিত ভাইরা ছেলে মেয়েদের লালন পালনের ক্ষেত্রে এমন কোনো বিদ্যা শেখাবেন না যেটি অপকারী হতে পারে ক্ষতিকর হতে পারে এমন কোনো পরিবেশে পাঠাবেন না যে পরিবেশ তার জন্য ক্ষতিকর হতে পারে এমন সাথী সঙ্গীদের কাছে পাঠিয়ে দেবেন না যেখানে গেলে সে ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার ছেলে মেয়েদেরকে ভালো করে ইসলামিক পরিবেশে মানুষ করার জন্য তিনটি ক্ষেত্র আপনার সুন্দর লাগবে এই বলে আমার আলোচনা আমি শেষ করব প্রথম ক্ষেত্র হচ্ছে আল বাইতুল মুসলিম আপনার বাড়িটি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 বলা যায় খোলাফায় রাশেদিন কাল সন্ধ্যা ছটায় আপ পুনঃ সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়